লা লা লা লা লা লা লা লা এসো ইফটিজিং প্রতিরোধ করি মাদক মুক্ত সমাজ গড়ি কোরআন সুন্নার পথে চলে সুন্দর আগামী গড়ে তুলি এসো ইফটিজিং প্রতিরোধ করি মাদক মুক্ত সমাজ গড়ি ইপটিজিং প্রতিরোধ করি মাদক মুক্ত সমাজ গড়ি কোরআন সুন্নার পথে চলে সুন্দর আগামী গড়ে তুলি কোরআন সুন্নার পথে চলে সুন্দর আগামী গড়ে তুলি এসো ইফটিজিং প্রতিরোধ করি স্লোগান আহ্বান সদাই শুনি সবাই খুঁজে শুধু শান্তি নেতৃত্ব আর নীতিমালায় রয়ে গেছে ভুল ভ্রান্তি স্লোগান আহ্বান সদাই শুনি সবাই খুঁজে শুধু শান্তি নেতৃত্ব আর নীতিমালায় রয়ে গেছে ভুল ভ্রান্তি শান্তি সুখের গড়তে সমাজ শান্তি সুখের গড়তে সমাজ এ এর কথা বলি পুরো কোরআন সুন্নার পথে চলে সুন্দর আগামী গড়ে তুলি কোরআন সুন্নার পথে চলে সুন্দর আগামী গড়ে তুলি এসো প্রতিরোধ করি আদর্শ সুন্দর সমাজ পেতে মাদক ধূমপান বন্ধ করো চরিত্রহীনতা করতে দমন সিনেমা এফডিসি বন্ধ করো আদর্শ সুন্দর সমাজ পেতে মাদক ধূমপান বন্ধ করো চরিত্রহীনতা করতে দমন সিনেমা এফডিসি বন্ধ করো সোনালি জীবন ফিরে পাবে সোনালি জীবন ফিরে পাবে মেয়ের পথে যদি চলি কোরআন সুন্দর পথে চলে সুন্দর আগামী গড়ে তুলি কুরান সুন্নার পথে চলে সুন্দর আগামী গড়ে তুলি এসো ইফটিজিং প্রতিরোধ করি নারীর সম্ভ্রম রক্ষা পেতে চাই সড়ক পথে নারী পরিবহন গার্মেন্টস ফ্যাক্টরি কর্ম খাতে চাই নারীর স্বতন্ত্র রক্ষা বচন নারীর সম্ভ্রম রক্ষা পেতে চাই সড়ক পথে নারী পরিবহন গার্মেন্টস ফ্যাক্টরি কর্মখাতে চাই নারীর স্বাতন্ত্র রক্ষা বচন তবে হবে না শ্লীলতা হানি তবে হবে না শ্লীলতা হানি নিরাপদ থাকবে নারী কোরআন সুন্নার পথে চলে সুন্দর আগামী গড়ে তুলি কোরআন সুন্নার পথে চলে সুন্দর আগামী গড়ে তুলি এসো ইফটিজিং প্রতিরোধ করি মাদক মুক্ত সমাজ গড়ি ইপটিজিং প্রতিরোধ করি মাদক মুক্ত সমাজ গড়ি কোরআন সুন্নার পথে চলে সুন্দর আগামী গড়ে তুলি কোরআন সুন্নার পথে চলে সুন্দর আগামী গড়ে তুলি কোরআন সুন্নার পথে চলে সুন্দর আগামী গড়ে তুলি কোরআন সুন্নার পথে চলে সুন্দর আগামী করে তুলি এসো জিং প্রতিরোধ করি